সাদ ইবনু আবি ওয়াক্কাস রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম উসমান ইবনু মাজউনকে বিয়ে করা থেকে বিরত থাকতে নিষেধ করেছেন নাবি সাল্লাহ সাল্লাম তাকে যদি অনুমতি দিতেন তাহলে আমরাও খাসি হয়ে যেতাম